บุ๊กทูสามสิบสี่ চৌত্রিশ চৌত্রিশ บนรถไฟ ট্রেনে ট্রেনে นั่นรถไฟไปเบอร์ลินใช่ไหมคะ এটা কি বার্লিনে যাবার ট্রেন এটা কি বার্লিনে যাবার ট্রেন รถไฟออกเมื่อไหร่คะ এই ট্রেনটা কখন ছাড়বে এই ট্রেনটা কখন ছাড়বে รถไฟไปถึงเบอร์ลินเมื่อไหร่คะ এই ট্রেনটা বার্লিনে কখন পৌঁছাবে এই ট্রেনটা বার্লিনে কখন পৌঁছাবে ขอโทษค่ะ ดิฉันขอผ่านหน่อยได้ไหมคะ মাফ করবেন আমি কি আগে যেতে পারি মাফ করবেন আমি কি আগে যেতে পারি ดิฉันคิดว่านี่เป็นที่นั่งของดิฉันค่ะ আমার মনে হয় এটা আমার বসবার জায়গা আমার মনে হয় এটা আমার বসবার জায়গা ดิฉันคิดว่าคุณนั่งที่นั่งของดิฉันค่ะ আমার মনে হয় আপনি আমার জায়গায় বসে আছেন আমার মনে হয় আপনি আমার জায়গায় বসে আছেন ตู้นอนอยู่ขบวนไหนคะ স্লিপার কোথায় স্লিপার কোথায় ตู้นอนอยู่ขบวนท้ายสุดของรถไฟ স্লিপার ট্রেনের শেষের দিকে আছে স্লিপার ট্রেনের শেষের দিকে আছে และรถเสบียงอยู่ขบวนไหนคะ ขบวนหน้าค่ะ আর খাবার জায়গা কোথায় সামনের দিকে আর খাবার জায়গা কোথায় সামনের দিকে ดิฉันขอนอนข้างล่างได้ไหมคะ আমি কি নিচে শুতে পারি আমি কি নিচে শুতে পারি ดิฉันขอนอนตรงกลางได้ไหมคะ আমি কি মাঝখানে শুতে পারি আমি কি মাঝখানে শুতে পারি ดิฉันขอนอนข้างบนได้ไหมคะ আমি কি উপরে শুতে পারি আমি কি উপরে শুতে পারি เราจะถึงชายแดนเมื่อไหร่ আমরা বর্ডারে কখন পৌঁছাবো আমরা বর্ডারে কখন পৌঁছাবো ไปเบอร์ลินใช้เวลานานเท่าไหร่คะ বার্লিন যাত্রায় কত সময় লাগে বার্লিন যাত্রায় কত সময় লাগে รถไฟจะเข้าช้าไหมคะ ট্রেন কি দেরিতে চলছে ট্রেন কি দেরিতে চলছে คุณมีอะไรอ่านไหมคะ আপনার কাছে পড়বার মতো কিছু আছে আপনার কাছে পড়বার মতো কিছু আছে ที่นี่มีอาหารและเครื่องดื่มขายไหมคะ এখানে খাবার এবং পান করার জন্য কিছু পাওয়া যেতে পারে এখানে খাবার এবং পান করার জন্য কিছু পাওয়া যেতে পারে คุณช่วยปลุกดิฉันตอนเจ็ดโมงได้ไหมคะ আপনি কি দয়া করে আমাকে সাতটার সময় জাগিয়ে দেবেন আপনি কি দয়া করে আমাকে সাতটার সময় জাগিয়ে দেবেন